তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তুমি হাকিম তুমি করিম তুমি হাকিম তুমি করিম তুমি হাকিম তুমি করিম তুমি আমার সব তুমি সাধনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা মাঠে ভরা ওই ফসল দিলে নদীতে জল টলমল করে পাক পাখালির মিষ্টি গানে মন ছুটে যায় পাহাড়ি বনে মাঠে ভরা ওই ফসল দিলে নদীতে জল টলমল করে পাক পাখালির মিষ্টি গানে মন ছুটে যায় পাহাড় বনে এসব দেখে তোমার প্রেমে এসবে দেখে তোমার প্রেমে মন যে হয় দেওয়ানা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তুমি হাকিম তুমি করিম তুমি হাকিম তুমি করিম তুমি আমার সব তুমি সাধনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা দিনকে বানালে আলো দিয়ে রাত আসে ওগো আধার নিয়ে আকাশটাকে দিলে নীলে ঘিরে ঝরে না ঝরে ওগো পাহাড় চিরে দিনকে বানালে আলো দিয়ে রাত আসে ওগো আধার নিয়ে আকাশটাকে দিলে নীলে ঘিরে ঝরে না ঝরে ওগো পাহাড় চিরে এসব দেখে তোমায় আমি এসব দেখে তোমায় আমি ভুলতে যে আর পারি না তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তুমি হাকিম তুমি করিম তুমি হাকিম তুমি করিম তুমি আমার সব তুমি সাধনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা তোমার দয়া নেই কোনো সীমানা তোমার করুণার নেই কোনো তুলনা